بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من من شرور ومن ومن سيئات يهده الله الله فلا فلا مضل له له له يضلل هادي لا لا وحده شريك للہ وشد اللہ محمد صلی اللہ وسلم وسب و اما بعد فقد قال الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى أول من من س أول من يستفتح باب الجنة وأول من يدخلها وشفاعة النبي صلى الله عليه وسلم وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى وأول من يستفتح باب الجنة محمد صلى الله عليه وسلم وأول من يدخل الجنة من الأمم أمته وله صلى الله عليه وسلم في القيامة ثلاث شفاعات أما الشفاعة الأولى فيشفع في أهل الموقف حتى يقضى بينهم بعد أن يتراجع الأنبياء آدم ونوح آدم ونوح وإبراهيم وموسى وعيسى بن مريم عن الشفاعة حتى تنتهي إليه وأما الشفاعة الثانية فيشفع في أهل الجنة أن يدخلوا الجنة وهاتان الشفاعتان خاصتان له وأما الشفاعة الثالثة فيشفع في من استحق النار وهذه الشفاعة له ولسائر النبيين والصديقين وغيرهم فيشفع في من استحق النار أن لا يدخلها ويشفع في من دخلها أن يخرج منها মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল আলমিন এ দুনিয়ার পরে আখেরাতের জগৎ সৃষ্টি করেছেন এবং সেখানে এই দুনিয়ার আমাদের কথা কাজের ইমান আমলের সবকিছুর হিসাব হবে এবং সব কিছুর বদলা দেওয়া হবে সেটি হচ্ছে ইয়মুদ্দিন প্রতিদান জগৎ বদলার সময় আর দুনিয়া হচ্ছে ইয়মুল আমল অর্থাৎ কর্মজগৎ এই আখেরাত সম্পর্কে আমাদের আলোচনা চলছে ধারাবাহিক আল আকিদা আল ওয়াসেতিয়াই এটি হচ্ছে আকিদা ওয়াসেতিয়ার আমাদের ধারাবাহিক আলোচনার আঠাইশতম আলোচনা এতে রয়েছে আখেরাতের বিভিন্ন স্তরগুলি তার মধ্যে আজকে যে স্তরটি নিয়ে বিশেষভাবে আলোচনা হবে বিস্তারিত তা হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাফাত বা সুপারিশ সাফাত যাকে সুপারিশ বলা হয় উর্দু ফার্সি বাংলা ভাষায় এই মর্মে আল্লামা শেখ সাহুল ফৌজান হাফিজাহ তালা এই কিতাবে ভাষ্যকার বলছেন বাবাল জান্নাহ সর্বপ্রথম যিনি জান্নাতে দরজা খুলতে বলবেন খোলার জন্য বলবেন যে জান্নাতে দরজা খোলা হোক ও আউ্বাল মাইয়াদ খুলোহা সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন বা যারা প্রবেশ করবেন আর তারপরে ওয়াশাফা আতুলনবী সাল্লাহ আলী নবী করিম সাল্লামের সাফাত বা সুপারিশ এ হচ্ছে বিষয়বস্তু আজকের ইমাম ইবিন তাইমা রহমতুল্লাহ আলাই সাফাত সম্পর্কে যা এখানে বলেছেন বা এই যে বিষয়গুলি বলা হল তা সম্পর্কে যা বলেছেন সংক্ষেপে আলোচনা করি তারপরে বিস্তারিত সাফাতের আলোচনা হবে বলছেন মোহাম্মদ সর্বপ্রথম যিনি জান্নাতের দরজা খুলতে বলবেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শেষ নবী প্রিয় নবী খাতামুল আম্বিয়া সঈদুল মুরসালিন তিনি প্রথম জান্নাতের দরজায় পৌঁছিবেন এবং জান্নাতের দরজা খুলতে বলবেন আর তার জন্য প্রথম খোলা হবে এই মর্মে সহি মুসলিমের হাদিস রয়েছে যা শেখ সাহলে ফজান এখানে উল্লেখ করেছেন সেই মুসলিমের হাদিস নম্বর হচ্ছে একশো সাতানব্বই আল্লাহ বর্ণিত তিনি বলছেন উল্লাহ বলেছেন জান্নাতের দরজায় কিয়ামতের দিন আমি বলছেন তারপরে আমি খুলতে বলবো আস্তাফতে হো খোলা তলব করা বলবো যে জান্নাতের দরজা খোলো ফয়াকুল খাজেন তখন জান্নাতের দরজার দারবান বা দারওয়ান খাজেন যিনি জান্নাতের দরজার বা জান্নাতের দায়িত্বশীল তিনি বলবেন মান আন্তা আপনি কি ফাকুল তখন আমি বলবো রসুল উল্লাহ বলছেন মোহাম্মদুন সাল্লাহ আলি সাল্লাম আমি হচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ফায়াকুল তখন ওই ফেরিস্তা খাজেনুল জান্নাহ খাজেনুল নার একজন আছে খাজেল জান্না মানে জান্নাতের দায়িত্বশীল ফেরিস্তা আর জাহান্নামের দায়িত্বশীল ফেরিস্তা এদেরকে খাজেন বলা হয় হাদিসে তাদের নাম খাজেন উল্লেখ করা হয়েছে এই জান্নাতের দায়িত্বশীল ফেরিস্তা বলবেন বেকা ও মৃত্যু আপনার সম্পর্কে আমি আদিষ্ট হয়েছি আমাকে আপনার সম্পর্কেই আদেশ করা হয়েছে যে আপনি আসলে যেন খুলি তার আগে না খুলি আল্লাহ আফতাহালে আহাদিন কাবলাকা আপনার পূর্বে কারো জন্য যেন জান্নাতের দরজা আমি না খুলি এ হচ্ছে হাদিস সহি মুসলিমের যা এই বিষয়টি প্রমাণ করে তাহলে নবী সাল্লাম প্রথম জান্নাতের দরজা খোলার জন্য বলবেন দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে সর্বপ্রথম নবী করিম সাল্লাম প্রবেশ করবেন আর তারপরে তার অম্মতেরা যখন তার অম্মত জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে শেষ হয়ে যাবে তখন অন্য অন্য নবী এবং নবীর সাথে সেই নবীর ওম্মতরা এই হবে নিয়ম পদ্ধতি জান্নাতে প্রবেশের অনেকেই মনে করেন যে আগে নবীরা সকলে জান্নাতে প্রবেশ করবেন এটা কিন্তু সাধারণ ধারণা একটা তাই না আগে সমস্ত নবীরা জান্নাতে যাবেন আর তারপরে তখন হ্যাঁ নবীদের পরে সিদ্দিকহীন সোহাদা আর সলহীন এইভাবে না ওই রকম নেই হাদিসে জি হ্যাঁ এটা হচ্ছে মর্যাদার দিক থেকে স্তরের কথা কোরআন করিমের আয়াতে বলা হয় যেটা সুরানের সাথে নবীদের মর্যাদা তারপর সিদ্দিকীন যারা বড় সত্যবাদী আল্লাহ রব্বর নেক বান্দা আর সবচেয়ে বড় সিদ্দিকীন হচ্ছে সাহাবাই কেরামগণ আর তারপরে সোহাদা সোহাদার মধ্যে যারা শহীদ হয়েছেন আল্লাহ রাস্তায় আর সোহাদা মানে অলামা যারা কোরআন সন্ন্যার আলিম তারা আইম্মা কেরাম ওলামা কেরাম ফোকাহ কেরাম আর তারপরে তখন অসলহীন জনসাধারণ কিন্তু তারা নেক জান্নাতি জি এ হচ্ছে চারটা স্তর জান্নাতিদের এই ছিল একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে যে প্রথম জান্নাতে প্রবেশ করবে কে এবং কারা তাই না কি বললাম নবিসাম এবং তার অম্মত এই মর্মে আবু রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস রয়েছে সহি মুসলিমে বলছেন রসুল্লাহ জান্না আমরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আমরা বলেছেন মানে আমি এবং আমার অম্মাত আমরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই ছিল দুটি হাদিস তাই বলছেন ইমাম ইবনে তাইমা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আউয়ালু মাইয়াদখুলুল জান্নাতা মিনাল উমামে উম্মাতুহু সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে উম্মতদের মধ্য থেকে উম্মাতুহু নবী সাল্লাল্লাহু সাল্লামের উম্মত নবীলাম মোহাম্মদ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে নবী করিম সাল্লাহামের পরে তাহলে নবী করিম সাল্লামের পরে যে আমাদের সিরিয়াল জানা আছে তা হচ্ছে অবকার সিদ্দিক ওমর ওসমান আলী রদি আল্লাহ মাজমাইন আসলাম আর তারপরে তখন বদরি সাহাবি এইভাবে হবে তারপরে যে বিষয়টি বিস্তারিত এখানে আলোচনায় আসবে সেটা হচ্ছে সাফাহাত বলছেন ওয়ালাহু সাল্লাম ফিল কেয়ামতে সালাসু সাফাতিন নবী করিম সাল্লা সাল্লামের কেয়ামতের দিনে তিন রকমের সাফাত হবে তিন রকমের সুপারিশ হবে ইবনে তাইম রহমতুল্লাহ আলী সাফাতের প্রকরণগুলিকে ধরনগুলিকে তিনটাতে সীমিত করে দিয়েছেন সংক্ষিপ্তভাবে সংক্ষেপ করে দিয়েছেন কিন্তু অন্য অন্য আলামারা যারা বিস্তারিত আলোচনা করেছেন সবগুলি আয়াত ও সামনে রেখে তারা বলছেন যে সাফাত হচ্ছে আট প্রকার কত প্রকার আট প্রকার শেখ সরিফ ফজল হাফিজ এখানে আলোচনা করেছেন সেটা আমি তুলে ধরব এই তিন প্রকার প্রথম শুনেনি তিনি কি বলছেন বলছেন আম্মা সাফাত উলা প্রথম সাফাত ওয়ালাহ সাল্লাহিল কেয়ামত সালাসু সাফাত কেয়ামতের দিনে রসুল উল্লাহামের তিন রকমের সাফাত হবে আম্মা সাফাত উলা প্রথম সাফাত হচ্ছে হেসাব নেওয়া হয় ফায়সালা করা হয় যে আল্লাহ কোনো ফায়সালা করেন আর বরদাস্ত করতে পারছি না আমরা যখন এই রকমের অবস্থা হবে কেমতের মাঠে মানুষ ঘামে হাবুডুবু করবে গরমে যে কি অবস্থা হবে সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে হাহাকার অবস্থা হবে কি যে মুসিবতের দিন হবে যা কোরআন করিমে রসুল উল্লাহ হাদিসে বর্ণনা করা হয়েছে কিয়ামতের ভয়াবহতা সেই সময় হাসরের অধিবাসীরা সকলেই ছুটবেন যে কে আমাদেরকে সাহায্য করতে পারে সুপারিশ করে আল্লাহ রবের কাছে যে তাড়াতাড়ি করে আমাদের হিসাব হয়ে যাক ফয়সাল হয়ে যাক যাতে করে একদিকে হয় যাতে করে একদিকে হয় এই ক্ষেত্রে প্রথম কোথায় যাবেন প্রথম কার কাছে যাবেন লম্বা হাদিস রয়েছে সাফাতের এই হাদিস সহি বোখারিতে কার কাছে যাবেন আদম আলি সালামের কাছে যাবেন আর বলবেন যে আন্তা আবু না আদম আপনি আমাদের সকলের পিতা আপনি আদম আল্লাহ নিজে হাতে পয়দা করেছেন মাটি দিয়ে তৈরি করেছেন নিজের হাতে হ্যাঁ সুতরাং আপনি রব্বুল আলম কাছে সুপারিশ করেন লম্বা হাদিস বলছি না কারণ এখানে হাদিস উল্লেখ করা হয় আর হাদিস যদি আমি আলোচনা করি বিস্তারিত তাহলে অতি পুরো সময় চলে যাবে আমি অন্য কিছু আলোচনা করব কারণ সাফায়াতের হাদিসের আলোচনা অলরেডি আমাদের একটা বিস্তারিত আছে যেটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন তো বলছেন যে যখন বাদাইয়াতা রাজাল আম্বিয়া সমস্ত নবী রসুলগণ সকলে পিসপা হয়ে যাবেন কেউ রাজি হবেন না সুপারিশ করার জন্য কারা কারা বিশেষ করে নামগুলি আসছে হাদিসে প্রথম আদম আলি ইসলাম কাছে যাবেন উনি যখন না করে দেবেন আমি পারবো না তখন নু আলি ইসলামের কাছে যাবেন উনিও না করে দেবেন আমার দ্বারা হবে না আমি নাফসি নাফসি এব্রাহিম আলি ইসলামের কাছে যাবেন সকল লোকেরা যারা মমিন মমিনা বিশেষ করে সুপারিশের জন্য হিসাবটা হোক এটা এই জন্য নয় যে জান্নাত তার জন্য হ্যাঁ জাহান্নাম থেকে উদ্ধারের জন্য হিসাবের জন্য আল্লাহ কোন রকম বিচারটা হোক হিসাব হোক একটা কিছু হোক ইব্রাহিম আলি ইসলামের কাছে যাবেন অনিও না করে দেবেন মৌসা আলি ইসলামের কাছে যাবেন অনিও না করে দেবেন ইসাবিন মারিয়ামের কাছে যাবেন অনিও না করে দেবেন শেষখানে সকলে আগের নবীরা বলবেন বা ঈসা আলি ইসলাম বলবেন হ্যাঁ আগের নবীরা বলবেন ইজহাবু এলা গাইরি আমার ছাড়া অন্য কারো কাছে অন্য কারো কাছে যাও ঈসা আলি ইসলাম বলবেন যে যাও মোহাম্মদ সাল্লামের কাছে চলে যায় আমার দ্বারা হবে না সব ফিরা হয়ে গেল এরা সবচাইতে শ্রেষ্ঠ নবী রসুল তারা সকলে অস্বীকার করে প্রত্যেকে নিজের নিজের একটা করে তাদের ধারণাই তাদের ত্রুটির কথা তুলে ধরবেন কিন্তু সেগুলি ত্রুটি না আর যদি কোনো কিছু হয়ে থাকে তো সেটা আল্লাহ রাব্বর কি করেছেন ক্ষমা করে দিয়েছেন আদম আলি ইসালাম ওই গাছের দানা বা ফল খেয়েছিলেন তো আল্লাহ মাফ করে দিয়েছেন না তারপর উনি ভয়ে যাবেন না নু সালাম ছেলের জন্য দোয়া করে ফেলেছেন অথচ কাফের ছেলে হ্যাঁ আল্লাহ নিষেধ করেন আমি যাব না এব্রাহিম আলি সালাম যেতে রাজি হবেন না তো এর মানে এই না যে তারা হ্যাঁ ত্রুটিযুক্ত আম্বিয়া রসুলগণ ত্রুটি মুক্ত মাসুম জি তারা কখনো বড় ভুল হইতেই পারেন না আর ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হইলে সেগুলির সংশোধন সাথে সাথে করে দেওয়া হয়েছে একটি বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেটা কোনো বড় ধরনের ভুল না তাদের তারা কোনো দিন ভুলের ওপর অটল থাকতে পারেন না কারণ তাদের কাছে ওই দ্বারা সাথে সাথে সংশোধন করে দেওয়া হয় পক্ষান্তরে আমি আপনি যতই বড় মানুষ হয়ে যাক এও মতের নবী রসুল ছাড়া হতে পারে যে একটা ভুল মাসলার সারা জীবন থেকে গেছে যত বড় এমাম হোক না কেন হ্যাঁ আর যত বড় তাবি হোক না কেন তাবা তাবি হোক না কেন কেউ ভুলের ঊর্ধ্বে নাই আর এক একটা ভুল সারা জীবন থেকে যেতে পারে জি হ্যাঁ তারপরে বড় ভুল হওয়ার সম্ভাবনাও রয়েছে নবী রসুলগণের এক তো বড় ভুল হওয়ার সম্ভাবনা নেই আর ছোটখাটো তরি বিচ্যুতি যেগুলি হতে পারে সেগুলিরও সংশোধন করে দেওয়া হয়েছে সমস্ত নবী রসুলগঞ্জ যখন অস্বীকার করবেন হাত্তা তান্তাহি এলিহিদ এই সুপারিশের জন্য শেষ পর্যন্ত কার কাছে লোকেরা আসবে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসবে তখন তিনি বলবেন যে আনা আলাহা আমি এই সুপারিশ করতে পারবো তারপর আব্বুল আলমের সামনে গিয়ে হ্যাঁ কি করবেন একবারে গায়ের জোর দেখিয়ে যা কিছু করা করে দেবেন না এই একটা বিষয় চিন্তা করতে বলছে আর একটা বিষয় হচ্ছে শেষ রসুল সাল্লাহ তিনিও ফাঁকের সাজেদান শেষদাই লুটিয়ে পড়বো আল্লাহ আমাকে হামদোসানা কোনো গান শিখিয়ে দেবেন আর কতক্ষণ আর কতদিন যে শেষদায় পড়ে থাকবেন তারপরে আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইর ফারাস মোহাম্মদ সাল্লাম মাথা উঠাও সালতুতা চাও তোমাকে দেওয়া হবে ওয়াসফাতু সাফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে রসুল্লাহ সাল্লাম কিছু চাওয়ার জন্য শেষ দায় লুটিয়ে পড়ে দোয়া করতে থাকবেন দরখাস্ত করতে থাকবেন এটা একটা বিষয় মনে রাখেন দ্বিতীয় বিষয় হচ্ছে অন্য অন্য নবীরা তারা সকলে বলবেন নফসি নফসি ইজহাবু এলাকায় আমি আমার নিয়ে পেরেশান আছি আমার নিয়েই পেরেশান আছি আমার নিয়েই চিন্তিত আছি যাও আমার ছাড়া আর কাউকে খোঁজ করো তোমাদের সহযোগিতার জন্য আর এই পীর ভণ্ডরা হ্যাঁ যারা নবী হওয়া তো দূরের কথা হ্যাঁ সাহাবি হওয়া তো দূরের কথা তাবি হওয়া তো দূরের কথা তাবা তাবির মর্যাদা পাওয়া তো দূরের কথা আবু হানিফা সাহেব শাহি মালিক আহমদের মর্যাদা পাওয়া তো দূরের কথা আবু ইমাম বখারি মুসলিম হ্যাঁ? এদের মর্যাদা পাওয়া তো দূরের কথা তাদের হ্যাঁ তাদের কি দাবি যে আমাদের হ্যাঁ আল্লাহর অলি আউলিয়ারা আর গস কতুরা বড় বড় জাহাজ নিয়ে হাজির হয়ে যাবে হাসরের মাঠে আর সবাইকে জাহাজে উঠিয়ে নিয়ে গিয়ে জান্নাতের গেটে লাগিয়ে দিবে কত বড় গুমরাহি এগুলো শুধু গুমরাহি না এগুলি কুফুরি কথা আসলে জাতির চোখ খোলা উচিত যে নবী মোহাম্মদ সাল্লাম যিনি সুপারিশ করবেন এ কথা করার এবং হাদিস দ্বারা স্বীকৃত তিনি সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবেন তার কোনো সেখানে ক্ষমতা চলে না আল্লাহ যদি বলেন যে দেব তাহলে আর যদি বলেন না তো না আর অন্য অন্য নবীরা তো সকলে বলবেন যে আমি নিজের যান নিয়ে পেরেশান আছি আমি তোমাদের কিছুই করতে পারবো না তোমাদের জন্য আল্লাহ কাছে চাইতেও পারবো না আমি সুহান সুতরাং এই পীরমরিদের গোমরাহি থেকে বেরিয়ে আসুন মুসলিম জাতিকে বলছি এই পীরমরিদের গোমরাহি থেকে বেরিয়ে আসুন না হলে ফেসে যাবেন দ্বিতীয় সাফাত এত সাফাত হয়ে গেল তাহলে হাসরের মাঠের সকলের জন্য মুসলিম কাফের সকলের জন্য তাহলে কারণ যখন হিসাব হবে তখন সকলের একটা কুল কিনারা লাগবে জান্নাত তো জান্নাত জাহান্নাম তো জাহান্নাম কিন্তু অন্তত হাসর মাঠের এই বিপজ্জনক অবস্থা থেকে হ্যাঁ, অব্যাহতি লাভ করবে তারপরে যে সাফাত হবে সেটা হচ্ছে অম্মা সাফাত দ্বিতীয় সুপারিশ বলছেন ফায়াস ফফি আহলিল জান্নাতে আইয়াদ হলুল জান্নাতা জান্নাতিদের জন্য সুপারিশ হবে ওরা আসলে জান্নাতি কিন্তু জান্নাতে যাওয়ার অনুমতি এখনো হয় না হাহাকার অবস্থা কখন জান্নাতে যেতে পারবো টিকিট নিয়ে গেছেন এয়ারপোর্টে ভিসাও আছে পাসপোর্টও আছে আর লাইনে লেগে আছেন পেরেশান আছেন যে কখন হ্যাঁ ইমিগ্রেশন পার করে গিয়ে প্লেনে চাপবো ঠিক না পেরেশান থাকেন না এইটাই এই পেরেশানিটা একটু চিন্তা করেন যে কত পেরেশান ওই সময় যতক্ষণ প্লেনে না বসেন ততক্ষণ কারো পেরেশানি দূর হয় না তখন কারো পেরেশানি দূর হয় না বসে গেলে তখন এতটা পেরেশানি দূর হলে যে যাক বসে গেছি তখন কোন এক জায়গায় সহি সালামত পৌঁছে গেলে পৌঁছে যাব ঠিক না আর যতক্ষণ স্টাম না লেগেছে ততক্ষণ কোনো নিশ্চয়তা নেই কি যে হয় আর যদি এই লম্বা লাইনে ফেঁসে থেকেই যাই প্লেন উড়ে চলে গেল লম্বা লাইনে ফেঁসে থেকে গেল কি যে পেরেশানি থাকে সুবাহ তো দুনিয়ার এই পেরেশানি গুলি যদি এত বড় পেরেশানির কারণ হয় তাহলে আখরাত সম্পর্কে কি চিন্তা করেছেন যেখানে সারা বিশ্বের সমস্ত মানুষ হাজির থাকবে কি অবস্থা হবে জান্নাতিরা জেনে নিয়েছে যে জান্নাত পাবো ডান হাতে আমল নামা পেয়েছে কিন্তু এখনো জান্নাতে যাওয়া নসিব হয়নি সুপারিশ করবে উল্লাহ তাদের জন্য কি আইয়াদুল জান্না যাতে করে জান্নাতে তারা প্রবেশ করতে পারে আল্লাহ এদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দাও ওয়াহাতানি সাফাতানে খাসাতানে লহু এই দুটো সাফাত রসুল সাথে খাস এই দুই রকমের সাফাত নবী মোহাম্মদ সাল্লাহাম ছাড়া অন্য কোন নবীও করবেন না করতে পারবেন না আর কোন সাহাবিও করতে পারবেন না কোনো তাবেও করতে পারবেন না আর কোন নেক বান্দাও করতে পারবেন না কেউ করতে পারবেন না জি কোনো বাপ মাও করতে পারবে না আর ওই যে নাবালক ছেলের নাবালক অবস্থায় মারা গেলে সাফাত আছে বাপ মায়ের জন্য তাও না জি এই দুটো সাফাত হচ্ছে রসুল্লাহামের খাস ইবরাত ইব্রাহিম দুটো সাফাতকে খাস বললেন তৃতীয় আর একটি সাফাত খাস আছে রসুল্লাহর সাথে বিস্তারিত আলোচনা গিয়ে বলবো সেটা বিশেষ একজন ব্যক্তি সম্পর্কে শুধু একজন ব্যক্তি সম্পর্কে রসুল্লাহ সাফাত আছে ওয়াম্মা সাফাত সালেসা তৃতীয় সাফাত হচ্ছে তৃতীয় সুপারিশ হবে ওই সমস্ত মানুষ সম্পর্কে যারা জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার হকদার হয়ে গেছে জাহান নাম যাদের জন্য অবধারিত হয়ে গেছে বিচার ফয়সালার পরে এরা জাহান্নামি আল্লাহর ফয়সালা হয়ে গেছে এখন এই জাহান্নামিগুলিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রসুর উল্লাহ কি হবে সুপারিশ হবে কাফের জাহান্নামের জন্য না এই মুসলিম ওম্মাতের যারা জাহান্নামি তাদের জন্য সাফাত হবে এই তৃতীয় সাফাতটি এই সুপারিশটি হবে রসুল্লাহামেরও মানে তিনিও করবেন সর্বপ্রথম নবী সালামের সুফাত হবে এবং সবচেয়ে বড় সাফাত হবে আর বড় অঙ্কের সাফাত হবে আর সবচাইতে বেশি মানুষের জন্য সাফাত হবে কার রসুল্লাহামের বড় সংখ্যক জাহান্নামী এম্মতের জান্নাতে যাবে কার সাফাতে রসুল্লাহ সাফাতে তারপরে কিছু কিছু কিছু কিছু জাহান্নামি অন্য অন্যদের সাফাতে জান্নাতে যাবে তাই বলছেন বলে সাইরিন নবীন অন্য অন্য নবীদেরও সাফাত হবে জাহান্নামীদের ক্ষেত্রে তাদের উম্মতের জাহান্নামি অথবা এই উম্মতের জাহান্নামি হতে পারে এই উম্মতের জাহান্নামির জন্য মুসা সাফাত করছেন সাফাত কবুল হবে মুসা সাফাত করছেন কারণ মমিনদের দিন এক মমিনদের দিন হচ্ছে একে আমরা সকলেই আম্বিয়া রসুলগণের দিনের ওপর সমস্ত দিনের আল্লাহ প্রদত্ত দিনের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ জি আল্লাহর একত্রে বিশ্বাসী লাহ অন্য অন্য নবীরা সাফাত করবেন অসিদ্দিকি যারা মহাসত্যবাদী তারা সুপারিশ করবেন সাহাবাইকে রাম তাবেইন তাবা তাবেইন আল্লাহ নেকবান দ্বারা যুগে যুগে আজকেও সিদ্দিকিন থাকতে পারে জরুরি নয় যে তার কোনো কেরামত হইতে হবে এগুলো গুমরাহি কথা যে কেরামত হলে সে আল্লাহর অলি হয়ে গেল না কেরামত আজকাল জাদুটনা দিয়ে কেরামত মানে অলৌকিকত্ব দেখাচ্ছে জনগণ ভাবছে যে আসলে কেরামতি কেরামতি না ওর মন্ত্রতন্ত্র দিয়ে সব দেখাচ্ছে জি হ্যাঁ আর কেরামত মানেই যে সেই ব্যক্তির নেক তাও জরুরি অনেক সময় তার জন্য পরীক্ষা তার ভক্তদের জন্য গুমরাহি কারণ পরীক্ষার কারণ হইতে পারে কোন জায়গায় কোরআন এ কথা নাই যে কেরামতি মানে অলৌকিক তো অসাধারণ কিছু যদি আমার আপনার দ্বারা দেখা যায় তাহলে আমি খুব ভালো মানুষ হয়ে গেলাম এটা কিন্তু ভ্রান্ত কথা ভ্রান্ত ধারণা অনেক সময় যেই ব্যক্তির মাধ্যমে অলৌকিকত্ব দেখা যাবে মানে অসাধারণ কিছু দেখা যাচ্ছে তাকে পথভ্রষ্ট আল্লাহ করতে চান তার মধ্যে অহংকার ঢুকে গেল অথবা তার ভক্তরা যারা আছে যারা ভালোবাসে হ্যাঁ, তাদের তারা অতিরঞ্জন করা শুরু করলো যার ফলে তারা গুমরাহিতে নিমজ্জিত হইল এটা একটা বড় পরীক্ষার বিষয় এইরকম বহু পরীক্ষায় আল্লাহ রবুল আলম দুনিয়াতে করেন সুতরাং কখনই কথা ভাববেন না যে অমুকের অনেক কেরামতি ছিল সুতরাং সে আল্লাহর অলি ছিলেন যেটা কোরআন সন্না দ্বারা স্বীকৃত নয় কোরআন সন্না দ্বারা স্বীকৃত আল্লাহ কোরআন ইউনুসে বলেছেন যে আল্লাহর অলি কারা আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আলিম আল্লাহ আমানু ওখানে তাকো ইমান এবং তাকুয়া ইমান যার যত সুন্দর আর আল্লাহ ভীরুতা যার যত বেশি যে যত বেশি ইমানদার এমন ইমান যেটা শির্ক মুক্ত বেদাত মুক্ত কুফরি মুক্ত সন্দেহ মুক্ত আর তার সাথে সাথে তাকুয়া মানে পাপ মুক্ত জীবন যার যত পাপ মুক্ত জীবন আকিদায় এবাদতে আখলাকে চালচলনে রুজিতে চলাফেরা জীবনের সার্বিক ক্ষেত্রে যে যত বেশি আল্লাহর ভয়ে ভালো কাজ করেছে আর মন্দ কাজ থেকে বেঁচে থেকেছে সে হচ্ছে আল্লাহর বলি সুতরাং একটা একবারে নিম্ন শ্রেণীর মানুষ আল্লাহর হয়তো বলি সে সে সিদ্দিক আর আমার মতো আপনার যাদেরকে অনেক বড় মনে করা হচ্ছে হ্যাঁ অনেক সম্ভ্রান্ত মনে করা হচ্ছে সে হয়তো আল্লাহর বলি না মানে ওই রকম সব এমনি মমিন হিসেবে সবই আল্লাহর বলি যে কোনো মুসলিম আল্লাহর বন্ধু আল্লাহ আল্লাহ আলী না আমানু সাধারণ বলি কিন্তু বিশেষভাবে যারা সত্যবাদী যাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে ইমান এবং তাকর ভিত্তিতে অন্যরা শহীদরা ওলামারা সলেহীন এমনকি নেক বান্ধার জনগণ নেক মানুষ খুব নেক মানুষ ছিল তারও সাফাত হইতে পারে তারও সাফাত হতে পারে কিন্তু কথা বলতে পারবেন না যে আমার সাফাত হবে আমি দশ জনের সাফাত করব আমি বিশ জনের সাফাত এ কথা কারো বলার অধিকার নেই তবে হতে পারে আপনি ওই রকম বান্দা হইলে অন্তত সলে সলেহীনের স্তরে আসলে আপনার দ্বারাও কিছু সাফাত হইতে পারে এই যে সাফাত তৃতীয় সাফাতটি কার সম্পর্কে বলা হইল দেখে কি বুঝলেন হ্যাঁ যারা এই উম্মতের মানে মমিন বা অন্য কিন্তু মমিন কাফের মুশেকের জন্য না কার জন্য মমিন মমিনাত কিন্তু তাদের কাবিরা গুনহার কারণে ফরজ অজবে ঘাটতি ছিল বা হারাম না যায় যে লিপ্ত থেকেছে যার ফলে জাহান নামে যেতে হচ্ছে গুনা বেশি হয়ে গেছে দিনের পানিশমেন্ট হচ্ছে জাহান নামে যাবে চিরকালে জাহান নামে নয় ওরা সিরিককারী নয় কবর মাজার পূজারি নয় যে কবর মাজারে সেজদা করে গেছে ওর জন্য সুপারিশ হয়ে গেল বোঝা গেছে সেহের যা দুটো না করে গেছে বান মেরে গেছে আর ওর জন্য সুপারিশ না না না কাফের মুশিকার জন্য কোনো সুপারিশ নেই সুপারিশ আছে মমিন ফাসেকদের জন্য মমিন মুসলিম গোনাগার ফাঁসেক যাদের ফাঁসেকির কারণে পাপাচারের কারণে কিছু কাল বা দীর্ঘকাল জাহান নামে যেতে হচ্ছে কিন্তু তারা এক সময় জান্নাতে আসতে পারবে যাতে করে ওদের সাজাটা হালকা হয়ে যায় পুরোপুরি হালকা হয়ে জান্নাত চলে যায় অথবা আংশিক হালকা হয়ে যায় এক হাজার বছরের সাজা আছে চলো পাঁচশো চলো একশো চলো দশ দিন আর তারপরে জান্নাত এইরকম সাফাত হবে গুণাগারদের সম্পর্কে যে কোনো উম্মতেরা বিশেষ করে এই উম্মতেরা এই সাফাত ছিল তাহলে মুসলিম মমিন ইমানদার জাহান্নামি যারা গোনার কারণে জাহান্নামে যে তাদের সম্পর্কে এই সাফাতটা আবার দুই ভাগে বিভক্ত দুটোকে একসাথে করে দিয়েছেন ইবিনে তাইম রাহমাহুল্লাহ পরে যখন আট ভাগ করা হবে দুটো ভাগ করা হয়েছে একটা কি ফিমান ইস্তাহাকান্নার আল্লাহ যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে কিন্তু এখনো জাহান্নামে ঢুকেনি এখনো জাহান্নামে ফেলা হয়নি সুপারিশ হয়ে গেল তার জন্য যে আল্লাহ এই লোক তো নামে হয়েই গেছে আর জাহান্নামে চলে যাবে কিছুক্ষণ পরে আল্লাহ একে জাহান্নাম থেকে উদ্ধার করো তখন জাহান্নামে যাওয়ার আগেই বেঁচে গেল কিসের কারণে বেঁচে গেল সুপারিশ কারণে বেঁচে গেল তাহলে জাহান্নাম মোটে যেতে হইল না এটা এক ধরনের সাফাত যারা গুনাগার যাদের গুনা বেশি হয়ে গেছে নেকির চাইতে তাদের ক্ষেত্রে আর এক দল হচ্ছে যে জাহান নামে চলে গেছে জাহান নাম অবধারিত হয়ে গেছিল আর জাহান নামে ফেলে দেওয়া হয়েছে জ্বলতে আছে সুপারিশ হলো তখন জাহান নাম থেকে তাদেরকে উদ্ধার করা হলো উঠিয়ে দেওয়া হলো বলছে ওয়াস ফিমান দাখালা আর সুপারিশ করবেন নবী মোহাম্মদ অন্য অন্য নবীরা সিদ্দিকিন সোহাদা সলেহীন হ্যাঁ কার জন্য ওই সব লোকদের ক্ষেত্রে ওই সব গুণাগার পাপিষ্টদের ক্ষেত্রে যারা জাহান নামে চলে গেছে কি করবেন সুপারিশ আইয়া মিনহা যাতে করে তারা জাহান নাম থেকে বেরিয়ে যায় আল্লাহ ওদেরকে জাহান নাম থেকে বের করো এই ছিল আলোচনা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাহির আকিদা ওয়াসিয়া নামক কিতাব থেকে সাফাত সম্পর্কে বিবরণ রয়েছে এখানে সেই সাফাতের হ্যাঁ কাদু দাকারা শেখ রহমতুল্লাহ আলাই এইভাবেই শেখ তাইম রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন আনোয়া সাফাতে সাফাতের প্রকরণগুলিকে হোনা মুখতা সারাতান সংক্ষেপে তিন ভাগে বিভক্ত বলেছেন ওয়াহি আলা সাবিল ইস্তিকসা সামানিয়াত আনোয়া আইন অথচ এটা বিস্তারিতভাবে যদি একেবারে বিস্তারিতভাবে যদি দেখি বিষয়টিকে তাহলে সেটা আট ভাগে বিভক্ত সাফাত কত রকমের আট ভাগে বিভক্ত এই আট রকমের সাফাতের কিছু হচ্ছে নবীলামের সাথে খাস আর কেউ করবে না আর বাকিগুলি হচ্ছে নবী সাল্লাহ সাল্লামেরও আর অন্যদেরও বলছেন মিনহা মাহুয়া খাস বিন নবী সাল্লা সাল্লাম এই আট রকমের মধ্যে কিছু সাফাত আছে যা নবীর সাথে খাস অমিনহা মাহুয়া মুস্তারিক আর কিছু কিছু সাফাত আছে যেগুলিতে নবী শরিক থাকবেন অন্যরাও থাকবে অন্যরাও কিছু সুপারিশ করবে আর উপকার করতে পারবে আর নবী করবেন প্রথম কে বলা হয় সাফাতে উজমা কি বলা হয় ওটাকে সাফাতে উজমা কোনদিন শুনেছেন মানে কি বৃহৎ সাফাত সাফাতে কুবরা যেটি কুবরার ওজমা ওজমা আজিম থেকে আর কুবরা কবির থেকে কবির মানে বড় আর আজিম মানে হচ্ছে বড় বা মহান বৃহৎ সাফাত এই সাফাত করার জন্য নবী করিম সাল্লাম মাকামে মাহমুদ প্রশংসিত স্থানে পৌঁছিবেন এই যে দোয়া আজানের পরে যে দোয়াটি পড়া হয় মাকাম প্রশংসিত স্থান প্রশংসিত স্থান মানে নবী করিম সাল্লামকে আল্লাহ এমন একটা মর্যাদা দিবেন যেখানে আল্লাহ রবুল্লা আলমিন হ্যাঁ, তাকে পৌঁছে দেবেন হ্যাঁ, আর সেখানে গিয়ে তিনি সেজদা করবেন আল্লাহ রবুল কাছে আল্লাহর কাছে দোয়া করবেন প্রশংসিত স্থান প্রশংসিত স্থান মানে এই নয় যে আল্লাহ তাকে আরস কুরসিতে বসিয়ে দেবেন যেমন এটা বেদাতিদের একটি হ্যাঁ, ভ্রষ্টতা গুমরাহি জি প্রসিদ্ধ একটি কিতাব ফাজাইল আবল তবলিগি নেশাব তাতে মাকামে মাহমুদের তফসির কয়েকটা করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে হ্যাঁ লিখছেন মৌলানা জাকারি সাহেব যে আল্লাহ রাবুল আলমী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আরস কুরসিতে বসিয়ে দেবেন কিয়ামতের দিনে নিজের আরস কুরসিতে কি করবেন বসিয়ে দেবেন আল্লাহ রবুল আলমী কত বড় বেয়াদবী কথা আল্লাহ নবী সাল্লাহ নবী সাল্লাম যতই বড় মর্যাদার অধিকার অধিকারী হন না কেন তিনি খালেক না মখলুক খালেক না মখলুক সৃষ্টিকর্তা না সৃষ্টি সৃষ্টি আব্দ মাহবুদ আবদ মানে গোলাম মাবুদ তো আরস কুরসি হচ্ছে মাবুদের হ্যাঁ আরস কুরসি হচ্ছে খালেকের স্রষ্টা আর তিনি হচ্ছেন সৃষ্টি সবচেয়ে সেরা সৃষ্টি এতে কোনো সন্দেহ নেই সবচেয়ে বড় আল্লাহ রবুল্লা আলের মর্যাদার অধিকারী সৃষ্টি সৈয়দুল মুরসালিন এতে কোনো সন্দেহ নেই তার মতো মর্যাদা আল্লাহ কাউকে দেননি আর কাউকে দিবেন না আখেরাতে কিন্তু তার মানেই নয় যে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে করতে আল্লাহর হক কেড়ে কাউকে দিয়ে দিবেন জি এই প্রথম সাফাতকে বলা হয় সাফাতে উজমা আল মাকামুল মাহমুদ ওয়াহিয়া ইয়াসফান নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াহদি আল্লাহ সুবহানাহু বাইনা ইবাদি বাদা তুলিল মাওকিফ আলাইহিম ওয়া বাদা মুরাজাআতিহিম ইল আমবিয়া লিল কিয়ামি বিহা ফায়াকুমু বিহা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ইযনি রাব্বিহ এই হচ্ছে বৃহৎ সাফাত এ হচ্ছে প্রশংসিত স্থান যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করবেন পড়ে যে আল্লাহ তুমি এদের বিচারটা তাড়াতাড়ি করে দাও এবং এদেরকে একটা কুল কিনারা এদের লাগাও আর সমস্ত নবী রসুলগণ তা অস্বীকার করবেন যে আমরা পারবো না এটা হচ্ছে একমাত্র রসুল খাস যেটা নিয়ে আলোচনা বিস্তারিত হইল দ্বিতীয় সাফাত হচ্ছে সাফা তহফি দখুল আহলে জান্নাতিল জান্নাত বাদাল ফারাক মিনাল হিসাব হিসাব হয়ে যাওয়ার পরে তারপরে এখনো জান্নাতে যাওয়া নসিব হয়নি আল্লাহ যাতে করে জান্নাত যাওয়ার অনুমতি দেন এই জন্য রসুল উল্লাহাম একমাত্র সাফাত করবেন জান্নাতিদের জন্য তৃতীয় সাফাত হচ্ছে সাফাত হুফি আম্মেহি আবি তালেবিন আনহুল আজাবা এই সাফাতের কথা বলছিলাম এইটি একমাত্র নবী সালামের সাথে খাস প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যেটা একটু আগে বললাম না যে একজন কাফের জন্য সাফাত হবে কোনো কাফের জন্য সাফাত হবে না একজন কাফের জন্য সাফাত হবে সেই কাফের নাম হচ্ছে আবু তালেম যিনি রসুলের চাচা আর আলী রাজি আল্লাহ তালানহর পিতা তার চাচা আবু তালেব সম্পর্কে রসুল্লাহ সাফাত করবেন কি সাফাত যে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে চলে যাবেন না এটা হবে না এটা আল্লাহ চূড়ান্ত ফেসলা করেছেন যে জাহান্নাম ফরজ করা হয়েছে কার জন্য কাফের জন্য আর জান্নাতকে হারাম করা হয়েছে কাফের জন্য জান্নাত যেহেতু হারাম জান্নাতে দিতে পারবে না কোনোদিন অথচ মক্কাই সবচেয়ে বড় দরদি মানুষ কাফেরদের মধ্যে ছিলেন আবু তালেব রসুল্লাহ চাচা দরদি থাকা থাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না তবে আজাব হালকা হবে সবচেয়ে হালকা আজাব থাকে হবে যত কাফের জাহান নামে যাবে তার মধ্যে সবচেয়ে হালকা শাস্তি আজাব হবে রসুল্লাহ চাচা কাকে আবু তালেব কি কিসের ভিত্তিতে হালকা হবে রসুল্লাহামের সাফাতের ভিত্তিতে এই সাফাত কি করে নসিব হবে যেহেতু সেই ব্যক্তি রসুল্লাহামের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী দরদি মানুষ ছিল এটা যেন কেউ না মনে করে যে এটা তো স্বজন প্রীতি হয়ে গেল তাই না না না স্বজন প্রীতি না তার কর্মের অবদান অবশ্যই আছে কিন্তু তার কর্ম ইমানবিহীন সেই জন্য তাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না তার আজাব হালকার ওসিলা হইল রসুল্লাহামের সুপারিশ কি সুপারিশ হবে বলছে আনহুল আজাব যাতে করে আল্লাহ তার আজাবকে হালকা করে দেন ওয়াহাজি খাসাতুন এটাও রসুল্লাহ খাস কোন ব্যক্তি নিজের আপনজন বা প্রিয়জন কাফের জন্য সাফাত করতে পারবে না ইব্রাহিম খলিল্লাহ আল্লাহর খলিল তারপরে বাপের জন্য সাফাত করতে পারবেন না কেন কাফের জন্য সাফাত হবে না কারণ কোরআন আল্লাহ ফেসালা করে দিয়েছে হ্যাঁ কোরআন আল্লাহ বলছে ফামাতান ফাউ সাফাত সাফি কাফেরদের জন্য কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না আর নবী করিম বলেছেন যে সুপারিশ হবে কার জন্য আহলি তৌহিদ যারা মোয়াহিদ আল্লাহর একত্রে বিশ্বাসী আল্লাহর একত্রে বিশ্বাসী খাস করে সাফাত আবি তালিব খাসাতুন বেহি এই নবী সালামের যে সাফাত চাচার জন্য হবে এটা সুপারিশ করার দিক থেকে নবীর সাথে খাস একমাত্র নবী করবেন আর সুপারিশ হবে একমাত্র একজনের জন্য সে হচ্ছে আবু তালেব দ্বিতীয় কোনো কাফের জন্য সুপারিশ হবে না খাসাতুল আবি তালিব ওয়াহাজিল আনোয়াউসালাস মিনা সাফাত খাসাতুল নবী মোহাম্মদ এই তিন রকমের সাফাত হচ্ছে রসুল উল্লাহামের জন্য আবার আমরা রিপিট করি তো তিন রকমের সাফাত দেখি কি মুখস্ত করলেন প্রথম সাফাত হচ্ছে হ্যাঁ সাফাতে উজমা বৃহৎ সাফাত হাসরের মাঠে যাতে করে তাড়াতাড়ি বিচার হিসাব হয়ে হ্যাঁ অব্যাহতি মিলে সবার জন্য সব উন্মতের জন্য হবে রসুল্লাহ সাফাত করবেন কিন্তু সকল মানুষের জন্য আদম থেকে শুরু করে কেমত পর্যন্ত যে কোনো মতের লোকের জন্য মুসলিম কাফের সৎ অসৎ সকলের জন্য দ্বিতীয় সাফাত হচ্ছে জান্নাত পেয়ে যাবে জান্নাতিরা হুকুম হয়ে গেছে তোমরা জান্নাত পেবে কিন্তু এখনো জান্নাত যেতে পারেনি তো এই জান্নাতিদের জন্য সুপারিশ হবে রসুল্লাহাম যে যাতে করে তারা তিনি আল্লাহ তুমি এদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দাও সুযোগ দাও তৃতীয় সাফাত হচ্ছে চাচা আবু তালেবের জন্য যাতে করে তার আজাবকে হালকা করা হয় চতুর্থ সাফাত শোনেন চতুর্থ সাফাত হচ্ছে সাফাত ফিমান কান্নার রসুল্লাহামের সাফাত এবং অন্যান্যের সাফাত হবে ওই সমস্ত লোকদের সম্পর্কে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে কিসের জন্য মিন ওসাতিল মোয়াহেদিন তারা না ফরমান কিন্তু মোয়াহেদ ছিল মুশরেক হইলে আমরা জান্নাত কোনোদিন পেত না কিন্তু মোয়াহেদ একত্ববাদী ছিল আল্লাহ এক ও একক এতে বিশ্বাস ছিল আর আল্লাহর তহিদ বিরোধী বড় কোনো শির করেনি বড় শির করেন বড় সিরকের অবস্থায় মারা যায়নি শির করলে তবা করে নিয়েছে বড় শির হয়তো অনেকে কবর মাজার চেষ্টা করেছে কিন্তু মরার আগে অবাক করে নিয়েছে তাহলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বড় শিরকেন অবস্থায় কেউ যদি মারা যায় সে মুসলিম উম্মাতের বড় মুশরেক হোক অথবা যারা বিজাতি কাফের অমুসলিম তারা হোক কেউ কোনোদিন জান্নাত পাবে না তো এদের জন্য নাফারমান মাহিদের জন্য সুপারিশ হবে যারা তাদের গোনা বেশি হওয়ার কারণে জাহান নামে যাওয়া তাদের জন্য অবধারিত হয়েছে এক সাফাত হবে কি আল্লাহ খোলাহা যাতে করে এরা জাহান নামে না যায় কি কোথায় না যায় জাহান্নাম অবধারিত হয়েছে কিছু কালের জন্য বা কালের জন্য এখনো জাহান নামে কিন্তু যায়নি যাবো যাবো অবস্থা ওদেরকে সাফাত কি করবে তাদের উপকারে আসবে সুতরাং সাফাতের কারণে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে আর জাহান্নামে যেতে হবে না পঞ্চম সাফাত হচ্ছে নবীলামের সাফাত এবং অন্য অন্যদেরও সাফাত হবে ওই সব লোকদের সম্পর্কে যারা জাহান্নামে চলে গেছে কারা তারা মেনে ওসাতিল মোয়াহিদের মোয়াহিদ কিন্তু না ফারমান ফাঁসে মুসলিম সমাজের যে কোনো উম্মতের মুসলিম মমিন কিন্তু তারা মোয়াহেদ ছিল বড় শির করে মরেনি তহিদ তাদের ঠিক ছিল কিন্তু গোনার কারণে তারা জাহান নামে চলে গেছে জ্বলছে জ্বলছে কেউ অল্প দিন কেউ কিছুদিন কেউ দীর্ঘদিন অনেক দিন জ্বলছে আর সুপারিশ হতেই আছে এরকম হবে যাতে করে তারা সেখান থেকে বেরিয়ে যায় সাফাতুল খামেসা পঞ্চম সাফাত বলছিলাম পঞ্চম সাফাত কার জন্য ওই সমস্ত নাফারমান তৌহিদবাদীর জন্য গুনাগার ফাসিক তৌহিদবাদীর জন্য যারা জাহান্নামে চলেই গেছে জাহান্নামে চলে গেছে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয়েছে সুপারিশ কি করা হবে যে আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে বের করো জাহান্নাম থেকে বের করো তাহলে এরা জাহান নামে কিছুদিন সাজা শাস্তি পাবে কিন্তু সুপারিশের মাধ্যমে তারা জান্নাতে আসবে জাহান্নাম থেকে বেরিয়ে যাবে ষষ্ঠ সাফাত হচ্ছে সাফাত ও ফিরাফে যাতে বাজে আহলে জান্না কিছু কিছু জান্নাতি হবে যারা জান্নাত পেয়েছে কিন্তু একবারে নিম্ন মানের জান্নাতি নিম্নমানের জান্নাতি ওদের জন্য সুপারিশ হবে যে আল্লাহ এদেরকে জান্নাতে উচ্চ স্থান দান করো জান্নাতে এদেরকে উচ্চ স্থান দান করো এটা হবে এটা হতে পারে ছেলে হয়তো নেক অনেক নেক ছেলে বা ছেলে হয়তো ভালো আলেম আলেম দি হাফেজে কোরআন হ্যাঁ তার এই বিভিন্ন দিক হইতে পারে এই একটা উদাহরণ বললাম ছেলে আল্লাহ রাস্তার শহীদ হ্যাঁ বাপ হয়তো হ্যাঁ জান্নাতি কিন্তু একবার নিম্ন শ্রেণী জান্নাতি ছেলে অনেক ওপরে বাপ মা তাদের আমল হ্যাঁ অত ভালো না থাকার কারণে গিয়েছে জান্নাতে কিন্তু একেবারে নিচে তো ছেলেকে কি ভালো লাগবে যে আমার বাপ মা অনেক নিচে তো এইরকম ছেলে মেয়েরা যদি বাপ মায়ের চাতে নেক হয় অথবা এইরকমই অনেকের ক্ষেত্রে হইতে পারে শুধু বাপ মায়ের ক্ষেত্রে নয় আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ এদের কি করো মর্যাদা জান্নাতে উঁচা করো জান্নাতে গিয়েছে কিন্তু আল্লাহ এদের জান্নাতে মর্যাদা কি করো উঁচা করো এই সাফাত হবে এই সাফাত যেমন নবীলাম করবেন তেমন অন্য অন্যরা করবেন সিদ্দিকিন সোহাদা সলেহীন যাকে আল্লাহ অনুমতি দেবেন আর সাফাত সাবিয়া সপ্তম সাফাত হচ্ছে নবী করিমসাল্লামের সাফাত বা অন্য অন্য নেক লোকের সাফাত হতে পারে ওই শ্রেণী লোকদের ক্ষেত্রে যাদের নেকি গুণা সমান হয়ে গেছে এরাকে কি বলা হয় যাদের নেকি গুণা আরাফের অধিবাসী আসাবুল আরাফ জান্নাত আর জাহান্নামের বর্ডারে এদিকেও নয় ওদিকেও নাই নেকি এবং গোনহা কি হয়ে গেছে যেমন নাকি তেমন গুনহা যেমন নাকি তেমন গুনহা এদিকে পাঁচক তো সভা তো ঠিক আছে আর জাকা তো ঠিক আছে সিয়াম রোজাও ঠিক আছে আর হজও ঠিক আছে আর হেজামও হয়তো ঠিক আছে অথবা হেজাব ঠিক নেই হয়তো মহিলা হ্যাঁ পুরুষ বা মহিলার রুজি ঠিক নেই রুজি ঠিক নামাজ ঠিক আছে রুজি ঠিক নেই আখলাখ চরিত্র ঠিক নেই যে হ্যাঁ গিবোধ করেছে চুগলখড়ি করেছে ফিতনাবাদ ছিল তারপরে আপনার ধরেন মানুষের ক্ষতি করেছে ইত্যাদি ইত্যাদি মেলা পাপ পেতে পারে মানুষের জীবন অনেক আছে এরকম অনেক আছে ভালো আছে মন্দ আছে আজকাল এই ইন্টারনেটের ফেতনার যুগে পাঁচ তো নামাজও পড়ছে আর সারা রাত ধরে নেটে আলতু ফালতু হারাম কত কি দেখছে তো যেমন নেকি করলো তেমন গোনাও করলো নেকি গোনা সমান হয়ে যাচ্ছে হয় না জি হ্যাঁ এরা মাঝামাঝি ফেসে থাকবে জাহান নাম দেখবে তখন ভয়ে ভীত হবে আর জান্নাত দেখবে তখন একটু করে লোভ করবে যে আল্লাহ যদি রহম করে দেন তাহলে জান্নাতটা পাবো কিন্তু ফেসে আছে মাঝখানে ফেসে আছে জি বলছেন শেখ সাহেব ফজন হাফজ আল্লাহ তালা যে রসুল্লাহ সাফাত হবে অন্যান্যদের সাফাত ফি মানিস্তাবাত হাসানাত আত হুম যাদের নেকি গুণা সমান হয়ে গেছে ওদের সম্পর্কে এখন কোন দিকে যাবে কোন দিকে যাবে জাহান্নাম নিশ্চয় যাবে না কারণ আল্লাহ রব রহমত হাদিসে কুদ্সি রয়েছে আমার রহমত আমার ক্রোধের ওপর হ্যাঁ প্রাধান্য পেয়েছে পাবে তো যাতে করে তারা জান্নাতে যায় কারা যাদের কি গোনা সমান হয়ে গেছে ওহম আহলুল আরাফে আলা কৌলিন একটি মত অলামায় কেরামদের যে ওরা হচ্ছে আরাফের অধিবাসীরা আর সাফাত সামেনা আট নম্বর সাফাত হচ্ছে মমিনদের জন্য সাফাত জান্নাত পাবে জান্নাত পাবে কিন্তু হিসাব হবে হিসাব হবে বা আজাব হবে এরকম কিছু আজাব হবে বা হিসাব হবে এইরকম পরিস্থিতি অধিকাংশ মুসলিমদের হিসাবের পরে জান্নাত পাবে ঠিক না অধিকাংশ মুসলিম যদি আজাবের পরে জান্নাত এটা নাও বলি এটাও বললে বলবেন কারণ অধিকাংশ লোক কিন্তু ফাঁসে অধিকাংশ লোক ফাঁসিকির অবস্থায় মারা যাচ্ছে তাহলে সম্ভাবনা এইটাই আজকালকার জামানার মুসলিমদের সম্পর্কে বলতে গেলাম আজকাল বলতে তো আল্লাহ মুস্তান যদি নামাজ না থাকার তৌহিদ অধিকাংশ লোকের তৌহিদ নেই বড় শীত তাহলে তো গেল সব চিরকালের জন্য তাই না অধিকাংশ লোকের নামাজ নাই তাহলে গেল চিরকালের জন্য জাহান্নামি এই দুটো দোষ থেকে মুক্ত থাকলেও অধিকাংশ লোক কিন্তু পাপে লিপ্ত হয়ে রয়েছে ঠিক না তাহলে পাপ আজাব দেখে নিয়ে আসবে তাহলে আজাবের আশঙ্কা আছে না নেই এক তারপরে যদি বেশি পাপ নাও থাকে কিছু পাপ আছে তারপর হিসাব হবে না হবে না তুমি এই করেছো হ্যাঁ ফালতা কাজা ফালতা কাজা তুমি এরকম করেছো এরকম করেছো এরকম করেছো হিসাব হবে না না আর হিসাব হলে তো মুশকিল হিসাব হলে মুশকিল কোম্পানিতে হিসাব নাই না খুব আরামে আপনি ডিউটি করছেন যদি হিসাব নেওয়া শুরু করে তাহলে বড় মুশকিল এক এক ঘন্টার হিসাব এই ঘন্টায় কি করলে এই ঘন্টা কি করলে তো কেউ পাস করতে পারবো না আমরা কোম্পানি ডিউটিতে পাস করতে পারবেন না আট ঘন্টা তোমার ডিউটি আট ঘন্টায় আজকে কোন ঘন্টায় কি কাজ করেছে দেখাও এরকম যদি হিসাব শুরু হয় তো আমরা কেউ পাশ করতে পারবো না এক দুদিন কোন রকম করে চলবে তারপরে হাওয়া খারিজ হয়ে যাবে সব জি হ্যাঁ কত এরকম করে ডিউটি করবেন একবারে বাধা দ্বারা কেমন করে বা হিসাব দেবেন যে সকালে সে নয়টা থেকে দশটা এই করলাম এগারো থেকে বারো এই করলাম বারোটা থেকে একটা এই করলাম অসম্ভব কথা সব হ্যাঁ আল্লাহ তাহলে ষাট বছর সত্তর বছর আশি বছরের হিসাব কি করে দেবেন চিন্তা করুন একটু আল্লাহ যেন হিসাব আসান করেন আট নম্বর সাফাত হবে কিছু মমিনদের ক্ষেত্রে কিছু মমিনদের ক্ষেত্রে যে হে আল্লাহ এরা যেন বিনা হিসাবে বিনা আজাবে জান্নাত যায় আর এদের সংখ্যা সত্তর হাজার এদের সংখ্যা সত্তর হাজার নবী করিম সাল্লাম জীবদ্দশাই কিছু কিছু সাহাবির জন্য দোয়া করেছেন বিনা হিসাবে হ্যাঁ যাতে করে জান্নাত যেতে পারে জি হ্যাঁ আর কিছু বৈশিষ্ট্য বলে দিয়েছেন গুণ বলে দিয়েছেন যে আমার উম্মত্র সত্তর হাজার কি হবে বিনা হিসাবে বিনা আজাবে আজাবও হবে না আর কোনো হিসাবও হবে না জান্নাতে যাবে ওদের গুণ এই ভালো গুণগুলি যদি থাকে তাহলে এরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে বলছেন যে রসুল্লাহামের সাফাত হবে ফি দখলে বাদিল মেনিনাল জান্না কিছু মম্মিদের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বিনা হিসাবে বিনা হিসাবে বিনা শাস্তিতে কাশাফাতি সাল্লাম ফি ও বিনা মেহসান যেমন রসুল্লাহ সাল্লাম দোয়া করেছে এই সাফাত মানে পার্থিব সাফাত দুনিয়াতে জীবদ্দশা দোয়া করেছে রসুল্লাহ সাল্লাম ও কাসার জন্য বা ও কাসা বলেছেন যে আন্তামিন হুম তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে এই যে আন্তামিন হুম দায়িত্ব নিয়েছেন নবী সাল্লাম তাহলে আসর মাঠে নবী সাল্লামের দায়িত্ব আছে যে সুপারিশ করবেন যে ও কাশাকে আল্লাহ তুমি হিসাব নিও না আজাব নিও না এই আমি বিনা হিসাব বিনা আজাবে জান্নাত চাই ঠিক না জি হাইসো দা আল্লাহ নবী সাল্লাম কারণ নবী সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন আইয়াকুন আমিনা সাবিন আলফান যাতে করে সত্তর হাজারের একজন হইতে পারে জান্নাতা যারা বিনা বিনা জান্নাতে যাবে পাঁচ আর তিন আটটা প্রথম তিনটা কি বললাম সাফাত রসুল্লাহ জন্য খাস একমাত্র তাঁর জন্য বাকি পাঁচটা যে রয়েছে বলছেন শেখ সাহেব আনোয়াউল খামসা আল বাকিয়া এই যে পাঁচ রকমের সুপারিশ পরে বলা হইল ইয়সারে কৌফিয়া গেইরুহমিনারাম্বিয়াই ওয়াল মালাইকাতে ওয়াসিদ্দিকিন অসহাদা এই পাঁচ রকমের সাফাত হবে রসুল্লাহ সাল্লামেরও অন্য অন্য নবীদেরও এমনকি ফিরেস্তার মালাইকে সাফাত করবে জিব্রাইল মিকাইল ইসরাফিল হ্যাঁ মালাকুল মত ফেরিস্তারা অসংখ্য ফেরিস্তা আল্লাহ রয়েছেন কার জন্য কোন ফেরেস্তা সুপারিশ করে আল্লাহ ভালো জানেন মালাইকা সুপারিশ করবেন তারাও অনেক বান্দা জি সিদ্দিকিন যারা বড় সত্যবাদী এই মমিন যুগে যুগে তারা সুপারিশ করবেন সোহাদা এবং সোহাদা আলামা সুপারিশ করবেন সলেহীন সলেহীন না ওই রকম সলেহীন যদি হয় তাহলে আল্লাহ জানেন যে তারাও সুপারিশ করবেন ও আহলুসন্নাত ওল জামাত ইউমেন বেহাজি শাফাতি কুল্লিহালি সবুতে আদিল্লাতিহা ও আন্না তাহাক্কা কহিল বিশারতাইন এই সাফাতের যে বিষয়টি রয়েছে আহলে সুন্নতল জামাত হানাফি সাফি মালিকি হাম্বেলি আহলাদিস মহাদিসিন ফোকাহ সকলে একমত যে এই সুপারিশগুলি প্রমাণিত স্বীকৃত এই সুপারিশগুলি হবে কেন কারণ লে সবুত আদিল্লা তেহা এর দলিলগুলি রয়েছে দলিল প্রমাণ রয়েছে এই সুপারিশের জন্য দুটো শর্ত রয়েছে বিনা শর্তে কোনো সুপারিশ নেই আপনি বলেন যে কোনো লোকের সুপারিশ হবে না ভুল কথা যে কোনো লোক সুপারিশ করতে পারবে না তা না সুপারিশের জন্য দুটো শর্ত একটা সুপারিশকারীর ক্ষেত্রে আর একটা যার জন্য সুপারিশ করা হবে তার ক্ষেত্রে দুটো শর্ত মনে রাখবেন সব সবাই তাহলে সুপারিশের নামে পীর ভণ্ডদের গুমরাহিতে হ্যাঁ, ডুবাইতে পারবেন আপনাকে কানাকে হাইকোর্ট দেখাইতে পারবে না তারা বোঝা গেছে কিনা দুটো শর্ত মনে রাখবেন কোরআনের দলিল সহ এই শর্তগুলি শুনে আশারতুল্লাহ প্রথম শর্ত হচ্ছে সুপারিশকারীর জন্য আল্লাহ অনুমতি দিবেন যে তুমি সুপারিশ করো করতে পারো বিনা অনুমতিতে বিনা পারমিশনে সুপারিশ তাহলে যাকে আল্লাহ অনুমতি দেবেন সেই একমাত্র সুপারিশ করতে পারবে এই নাই যে যে কেউ যাবে আর আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে ধরেন আর বলবে আল্লাহ তুমি অমুককে উদ্ধার করো অমুককে আমি জান্নাতে চাই না না না অসম্ভব কথা আল্লাহ যাকে বলবেন যে যেমন নবিসামকে আল্লাহ বলেছেন আদিস আছে না ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ইরফার আসাক হ্যাঁ তুতা ওয়াসফা তো সুপারিশ করো তো সাফা তোমার সুপারিশ কবুল করা হবে তো এইরকম যাকে বলে ঠিক আছে এই অমক আবদুল্লাহ আব্দুর রহমান তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল হবে তোমার সুপারিশের অনুমতি দেওয়া হইল তোমাকে এই একটা শর্ত এর দলিল এর দলিল শুনেন সুরায় বাকার আয়াত নম্বর দুইশো পঞ্চান্ন আয়াতুল কুরসির অংশ কি আছে তাতে হ্যাঁ মানজাল্লাদি কে আছে সেই লোক ইন্দাহু যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে ইল্লা বেইজনেহি তার অনুমতি ছাড়া তার অনুমতি এমন কোন ব্যক্তি আছে কোন বাহাদুর আছে যে আল্লাহর কাছে বিনা অনুমতিতে সুপারিশ করতে পারবে তার মানে বিনা অনুমতিতে সেখানে সুপারিশ কেউ করতে পারবে না তাহলে একটি শর্ত হচ্ছে অনুমতি আয়াতুল কুরসি তো মুখস্থ আছে মন্ত্র হিসাবে আয়াতুল কুরসির অর্থ জানা নাই যার ফলে এই পীরেরা মরিদদেরকে গোমরা করে দিচ্ছে অনুমতি লাগবে ওর কাছে সার্টিফিকেট কোথায় যে বাবা গো তোমাদেরকে ছেড়ে একাই যাব না আমি এই অনুমতিটা তো লাগবে তার কাছে সার্টিফিকেটটা কই আছে এই সার্টিফিকেট আম্বিয়া রসুলগণের কাছে আছে কিন্তু বাকি অন্য কে সুপারিশ করার অধিকার রাখবে এর কারো কাছে নেই কারো কাছে নেই আল্লাহ জানে সেই দিন কাকে অনুমতি দেওয়া হবে যে তুমি বাবা তুমি সুপারিশ করো দ্বিতীয় দলিল সুরাই অনুসারে আট নম্বর তিন মামিন শাফিন ইল্লামিমবাদ ইজ নেহি কোন সুপারিশকারী নেই মামিন শাফিন মানে কোন সুপারিশকারী নেই ইল্লামিমবাদ ইজ নেহি তবে তার অনুমতির পরে তার এজেনের অনুমতির পরে আল্লাহর অনুমতির পরে এটা কি শর্ত বললাম দেখি আবার শুনি আপনাদের কাছে কি শর্ত সুপারিশকারী সুপারিশকারীর জন্য শর্ত হচ্ছে যে তাকে আল্লাহর পক্ষ থেকে যদি পারমিশন দেওয়া হয় তাহলে করতে পারবে আর না হলে করতে পারবে না এখন সুপারিশ যার জন্য করা হবে তার ক্ষেত্রে দ্বিতীয় শর্ত হচ্ছে রেদাল্লাহ আনিল মাসফুই এলাহু যার জন্য সুপারিশ সাফাত করা হবে তার ওপর যদি আল্লাহ রাজি হন সম্মতি দেন যে ঠিক আছে এই লোকগুলির জন্য সুপারিশ করতে পারো নাম ধরে ধরে হোক অথবা একটা পাপের ক্যাটাগরি হোক যে এই যে এই যে লোকের আছে যাদের নামাজ ঠিক আছে যাদের তহিদ ঠিক আছে কিন্তু এরা চুরি করে এসছে ধরে এরা মিথ্যা কথা বলেছে এরা এই পাপিগুলো বা এই যে লোকগুলো এখানে আছে এই লোকগুলির জন্য সুপারশন করতে পারো হ্যাঁ রেজা আল্লাহ যদি সম্মতি দেন আল্লাহ যদি রাজি হন তাহলে তাই এর দলিল শোনেন মহান আল্লাহ বলছেন সুরে আম্বিয়ার আয়াত নম্বর আঠাইশ আর যারা সুপারিশকারী তারা সুপারিশ করতে পারবে না তবে ইল্লা লেমানের তাদার যার জন্য আল্লাহ রাজি হবেন যার জন্য আল্লাহ কি হবেন রাজি হবেন মানে সন্তুষ্টি প্রকাশ করবেন যে অসুবিধা নেই তুমি সুপারিশ করতে চাও এই লোকগুলি সম্পর্কে সুপারিশ করো তখন সুপারিশ হবে দ্বিতীয় দলিল শোনেন সুরান নাজমের আয়াত নম্বর ছাব্বিশ তাতে দুটো শর্তের দলিল আছে তাহলে এতগুলো আয়াত যদি মুখস্থ নাও থাকে এই আয়াতে যদি মুখস্থ করেন শর্তের ক্ষেত্রে তাহলে দুটো শর্তের দলিল একটি আয়াতে পেয়ে যাবেন কি ইল্লা দুটো শর্ত করি তাহলে বুঝবেন বলছেন এই আয়াতে যেমন দুটো শর্তের দলিল পাওয়া গেল তেমন ফেরেস্তাও যে সুপারিশ করবে এরও দলিল আছে একটু আগে বললাম না যে নবীগণ সুপারিশ করবেন আর ফেরেস্তারও সুপারিশ করে ফেরেস্তার দলিল রাখে যে ফেরেস্তাও সুপারিশ করবেন কাম্মিম মালাকিন ফিসামাওয়াত অসংখ্য ফেরেস্তা হবেন আকাশে কাম্মিম মালাকিন এটা কাম খাবরিয়া বহু ফেরেস্তা হবেন কত শত ফেরেস্তা হবেন এই যে কত একটা হচ্ছে কাম ইস্তেফামিয়া জিজ্ঞাসামূলক কাম রিয়াল মানে কত রিয়াল আর বলছে আমি কত লোককে এরকম দেখেছি এখন ওটা জিজ্ঞাসা নয় কিন্তু এইটা হচ্ছে এই কাম তো বলছেন ওয়াকাম মেম্মালাকিফিসামাওয়াতে আকাশ সমূহে কত শত ফেরিস্তা রয়েছেন আল্লাহ বলছেন আকাশ সমূহে বহু ফেরিস্তা হবেন তাদের সুপারিশ সাফাত কোনো কাজে আসবে না মানে তাদের সাফাত হবে না ইল্লা তবে হ্যাঁ হবে দুটো শর্তের সাথে ইল্লা মিমবাদে আজান আল্লাহ আল্লাহর অনুমতি দেওয়ার পরে প্রথম শর্ত কি ছিল আল্লাহর অনুমতি দেওয়ার পরে লেমাইয়াশাও যাকে যার জন্য অনুমতি দেবেন যার জন্য অনুমতি দিবেন ওয়াইয়ারদা আর দ্বিতীয় শর্ত যার জন্য আল্লাহ রাজি হবেন ঠিক আছে এদের জন্য সুপারিশ করতে চাও অসুবিধা নেই জি হ্যাঁ যদি আপনি কোন রাষ্ট্রনায়কের রাজা হোক আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হোক আর তার দরবার যান বোঝানোর জন্য বলছি আল্লাহর সাথে তুলনা করছেন না এই ক্ষুদ্র সৃষ্টি কিন্তু বোঝানোর জন্য বলছি ধরেন আপনি একজন খুব সোর্সফুল মানুষ অথবা আপনি রাষ্ট্রপতির আত্মীয় ধরেন আর আপনি কোন একজন লোককে একটা অপরাধ করেছে হয়তো ওকে সাথে নিয়ে চলে গেছেন ওর কাছে যাওয়ার পরে প্রথম ঢুকলেন কথা বলতে চাই ঠিক না কথা বলতে চাই কি ব্যাপারে এই এক লোক সম্পর্কে অনুমতি দুটো লাগবে কিনা একটা যে আমি কথা বলতে চাই অ্যাপয়েন্টমেন্ট চাই আমি নিজে কথা বলার ঠিক না আর দ্বিতীয় চাই যে এই লোক অপরাধ করেছে এর অপরাধটা যেন ক্ষমা করা হয় ঠিক না বোঝা গেছে কিনা জি হ্যাঁ ঠিক ওই রকমই তো এই পীরেরা যে এত ধোকা দিচ্ছে মরিদদেরকে যে বাবা গো তোমাদেরকে ছেড়ে একা যাব না এই দুটো শর্তের দলিল লাগবে না লাগবে না তাদেরকে অনুমতি দেওয়া হবে সুপারিশ এর দলিল বা কি আর তার মরিদানদের জন্য সুপারিশ করতে পারবে আল্লাহ রাজি হবেন এর দলিল বা কি আছে দলিল সুতরাং এসব ধোকায় থাকবেন না না হলে ক্ষতিগ্রস্ত হবেন বলছিলাম যে সুপারিশ সম্পর্কে আহলে জামাত সকলে একমত একমাত্র মোহতাজিলা ফিরকা একটি দল গুমরা তারা বলেছে যে সুপারিশ যারা কাবিরা গোনা করে মারা যাবে তাদের জন্য নেই মানে ফাঁসেকদের জন্য সুপারিশ কাফের জন্য তো নেই কারো কাছে নেই কিন্তু যারা ফাঁসেক তাদের জন্য সুপারিশ নেই বলছে খালাফাতিল মিয়াল মমিন মুসলিম সমাজের যারা কাবিরা গোনা করে মারা গেছে তাদের জন্য সুপারিশ তারা অস্বীকার করেছে কারণ মোতাজিলতের একটা আকিদা হচ্ছে যে কোন মানুষ যদি কাবিরা গোনা করে মারা যায় কোন মুসলিম যদি কাবিরা গোনা করে মারা যায় তাহলে সে মমিন্ন থাকে না আর কাফের হয় না দুনিয়াতে আর মারা গেলে কোথায় যাবে চিরকালে জাহান্ন শুধু জাহান্ন না চিরকালের জাহান নামে যাবে চিরকালে যখন জাহান নামে যাবে সুতরাং তার জন্য সুপারিশ হবে না এই যেন মতাজেলারা যারা মুসলিম সমাজের কাবিরা গোনা করে ফাঁসেক হয়ে মারা গেছে তাদের জন্য সুপারিশকে তারা অস্বীকার করেছে না না এদের জন্য সুপারিশ হবে না অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ আট আট রকমের সাফাত হলো না তার মধ্যে পঞ্চম আর ষষ্ঠ যে সাফাত রয়েছে এই দুটো সাফাতকে তারা অস্বীকার করেছে আর দলিল হিসাবে সুরায় মুদাসের আটচল্লিশ নম্বর আয়াত পেশ করেছে ফামাতান ফাহম সাফাতুস সাফেইন সুপারিশকারীর সুপারিশ তাদের কোনো কাজে আসবে না এর উত্তর কি এর উত্তর হচ্ছে এই আয়াতটি কাফেরদের প্রসঙ্গে কাফেরদের প্রসঙ্গে প্রসঙ্গ আলাদা মুসলিম সমাজের ফাসেকরা নয় বরং ফাসেকদের জন্য তো আসল সাফাত ফাসেকদের জন্য আসল সাফাত যারা জাহান নামে কিছুদিনের জন্য চলে যাচ্ছে চলে গেছে অথবা চলে যাবে তাদেরকে উদ্ধার করা তো এই আয়াতের জবাব বলছেন শেখ সহেল ফৌজান বল জবাব আন্না ওয়ারিদাতুন ফিহাকিল কুফার এই আয়াতটি যে নাজেল হয়েছে সেটি কাফেরদের সম্পর্কে ফহমুল্লাহ আতান ফহম সাফাত সাফি কাফেরদের জন্য কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না সুতরাং নবী সাল্লাহ তার বংশধর যারা কাফের হয়ে মারা গেছে তাদের জন্য সুপারিশ করলে কাজে আসবে না নবী সাল্লাহ ইব্রাহিম আলী সাল্লাম তার বাপের জন্য সুপারিশ করলে কোনো কাজে আসবে না লুত আলি সাল্লাম তার স্ত্রীর জন্য সুপারিশ করলেও কাজে আসবে না নু আলি সাল্লাম ছেলের জন্য সুপারিশ করলেও কোনো কাজে আসবে না কাজে আসবে না ওয়াম্মাল মোমেনা ফাতান ফাবু সাফাত বে শুরুতে হা মোমেন যারা কিন্তু গুণাগার হয়ে মারা গেছে তাদের সুপারিশ কাজে আসবে কিন্তু দুটি শর্তের সাথে সাফাত সম্পর্কে শেষ কথা হচ্ছে এই সাফাতের বিষয়টিকে নিয়ে মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে মানুষ কি হয়েছে তিন ভাগে বিভক্ত হয়েছে এটা হচ্ছে চরমপন্থী এটা হচ্ছে ঢিলাপন্থী এটা হচ্ছে মধ্যমপন্থী বুঝতে পারছেন না সাফাতের ক্ষেত্রে চরমপন্থী আর সিনফুল আউ্বাল বলছেন প্রথম শ্রেণীর লোক হচ্ছে সুপারিশ সম্পর্কে গালাউফি ইসবাতিয়া সুপারিশকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে ওরা কারা খ্রিস্টানরা মুশরেকরা তারপরে সুফিরা এই পীর মুরিদিতে বিশ্বাসীরা হ্যাঁ পীরতন্ত্রে বিশ্বাসীরা অল কবরিন কবর পূজারীরা কেন এরা হলে চরমপন্থী কেন এদের কাছে সুপারিশ যেমন খ্রিস্টানদের কাছে ঈসা আলহিসাল্লাম সুলিতে চড়ি হ্যাঁ খ্রিস্টানদের জন্য কি হয়ে গেছে কাপফারা মোচনের ব্যবস্থা হয়ে গেছে সুতরাং সবার জন্য সুপারিশ কেউ জাহান্নামে যাবে না কোন খ্রিস্টান জাহান্নামে যাবে না যে চরমপন্থী একবারে বাড়াবাড়ি যতই পাপ করুক না কেন সাতক্ষণ মাপ সব মাপ একবারে এইরকম মুশ্রেকরা যারা শিরকারী তারা মনে করে যে আমাদের দেব দেবী বা আমাদের অলি ঘোষ কুতুবরা আমাদেরকে অবশ্যই নিয়ে যাবে জান্নাতে ঠিক না যাকে সেজনা করছে খাজা বাবাকে অথবা শাহজাল বাবাকে বা আটরসি বাবাকে এরা কি আর ছেড়ে যায় এরা নিয়ে যাবে জি হ্যাঁ এরা হলো চরমপন্থী এইরকম সুফিরা যারা মনে করে যে আমি পীরের মরিদ হয়েছি সুতরাং আমাকে কি ছেড়ে যাবেন মরিদ হয়েছে তো কিছু তো কাজে আসবে এইরকমই কবর পূজারী যারা এরা সুপারিশটাকে ঠিক ওই রকম মনে করেছে যেমন কোন নেতার কাছে গিয়ে কোন বড় মানুষ কাজ নিতে পারে এই বিষয়টাকে বুঝেন সুপারিশের বিষয়টিকে বুঝতে হবে সুপারিশ মানে কি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন কিছু করার ক্ষমতা যে সেখানে গিয়ে আল্লাহ লজ্জায় পড়ে যাবেন বা চাপের মুখে পড়ে যাবেন না দিলে উপায় নেই এর কথা না শুনলে কোনো উপায় নেই এরকম হবে নাকি তাহলে আল্লাহ তো মানুষের কাছে অপারগ হয়ে যাচ্ছেন তাহলে তাই না গস কুতুবদের কাছে অপারগ করে দিয়েছে কবর পূজারীরা বহু কিসা কাহিনীতে তাদের আছে যে আল্লাহ মালাকুল মদকে পাঠিয়ে যান কবুজ করেছে রো কবুজ করেছে আর এইদিকে ব্যাগ কেড়ে নিল হ্যাঁ তাই না আর সবাই চিন্তা হয়ে গেল ওই দিনে তাহলে আল্লাহ ওখানে অসহায় হয়ে যাচ্ছে এই গুমরাদের কাছে ঠিক এই গুমরাদের সাফাতটা ঠিক ওই রকমই আল্লাহ যেন চাপের মুখে কি করবেন অনেক লোকে জান্নাতে দিতে বাধ্য হবেন না দুনিয়ার শাসকরা আপের মুখে থাকে থাকে না থাকে না হ্যাঁ অবশ্যই থাকে যতই বড় রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হয়ে যাক না কেন এমন ব্যক্তি একটা টেলিফোন এসছে এই টেলিফোন অনুযায়ী কাজ না করলে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে হয় না অনেক সময় এমপির কাছেও কাবু একজন প্রধানমন্ত্রী এমপির কাছে কাবু হইতে পারে কারণ এই এলাকাটা আমার হ্যাঁ গুরুত্বপূর্ণ এলাকা এই এমপি যদি অসন্তুষ্ট হয়ে যায় ও যেটা দাবি করছে যদি কইরেন না দিই তাহলে এমপি আমার দল থেকে সরে আরেক দলে চলে যাবে ঠিক আছে হ্যাঁ, তাহলে দুনিয়ার শাসকরা চাপের মুখে কোনো কাজ করতে চাই না তারপরে করতে বাধ্য হয় অথচ রাষ্ট্রনেতা মনে হচ্ছে ওর কাছে বড় পাওয়ার আছে কিন্তু এই পাওয়ার থাকা সত্ত্বেও অনেক সময় আরেকজনের কাছে দুর্বল এদিক থেকে দুর্বল আরেক দিক থেকে মানসিক দিক থেকে দুর্বল তাকে এত চাই যে ওর মনটা খারাপ করতে চাই না হয় না হয় না এত ভালোবাসে মানসিক দিক যেটা বলে আমি অমুকের ক্ষেত্রে দুর্বল বলে না এই কথাটা আমাদের তো দুর্বল মানে কি মানে আপনাকে আমি নারাজ করতে পারবো না আপনার দাবি দেওয়া পূরণ করতে হবে জি হ্যাঁ আল্লাহর কাছে এটা কি না না না আল্লাহর কাছে এটা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ করলে সেই কাদির হ্যাঁ ফাউল্লেমা ইউরিদ হ্যাঁ যা ইচ্ছা যা চাইবেন তাই করবেন যা ইচ্ছা তাই করবেন হ্যাঁ? তার ইচ্ছাতে কোনো শক্তি বাধা দেওয়ার নেই তাহলে আল্লাহকে কোনো শাসকের সাথে তুলনা করলে হবে না আর শাসকের কাছে কোনো সোর্স ধরে কেউ গেছে আর সোর্সের সামনে আল্লাহ ঝুঁকে যাবেন হ্যাঁ যেমন শাসক ঝুঁকে যায় অনেক সময় নেতা ঝুঁকে যায় এরকমটা নয় তাহলে এটা কি ধরনের সাফাতটা হবে ভারত উপমহাদেশে তৌহিদের উপরে একটা খুব গুরুত্বপূর্ণ কিতাব লেখা আছে তাকুইয়াতুল ইমান ওতে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী খুব বড় ইমাম ছিলেন এবং মুজাহিদ ছিলেন আর ইংরেজদের আর শিখদের বিরুদ্ধে জেহাদে তিনি এবং শহীদ আমার শহীদ যে তাহারিকে শহীদ বলে যে আন্দোলনটি ইংরেজ আমলে হয়েছিল তার তিনি প্রধান সেনাপতি এবং আলেমে দিন ছিলেন শাহুল্লাহ মহাদেশ দহলুক রহমতুল্লাহ আলাই আর ছেলের ঘরের নাতি তিনি ছিলেন তো তিনি উল্লেখ করেছেন বিষয়টি যে আল্লাহর কাছে সাফাতটা কি ধরনের একটা উদাহরণ দিলে বেশি স্পষ্ট হবে আপনার ছেলে অবাধ্য কথাবার্তা শুনে না বলেন এদিকে যা ওই দিকে যায় তখন রাগ করে অনেক সময় মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন না তাড়ান না তাড়িয়ে দেন না দেন না সকালবেলা তাড়িয়ে দিয়েছেন আর তারপরে একটু পরেই নিজের মনটাই খারাপ যে কেন তাড়িয়ে দিলাম তাই না কিন্তু ডাকতেও পারছেন না ঘোরাঘুরি করছে হয়তো যদি চোখের আড়ালে থাকে তো পেরেশানি শেষ থাকবে না কোথায় যে গেল রাগ করে কোথাও গিয়ে আত্মহত্যা করলো না কি যে করলো না কোথায় যে পালিয়ে গেল কোন দেশে পালিয়ে গেল কি যে করবো পেরেশান হবে না হবে না কারণ মায়া রহমত দয়া জি হ্যাঁ আপনি চান যে ছেলেটা সন্ধ্যা হওয়ার আগে আগে কি করুক বাড়িতে ফিরে আসুক আচ্ছা আপনার বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করছে আপনি দেখছেন যে ছেলেটা ঘোরাঘুরি করছে ওকে বাড়ি থেকে আপনি তাড়িয়ে দিয়েছেন ডাকতে পারবেন যে আই বলতে পারবেন আর বুঝতে পারছেন যে চলে আই বলবো তো আরো খারাপ হয়ে যাবে ঠিক না ডাকতেও পারছেন না কিন্তু চাইছেন যে ছেলেটা ভুল স্বীকার করে কি করুক বাড়িতে চলে আসুক তখন আমরা কি চাই মনটা কি চাই ওই সময় যাই বলেন না কেন মনটা চাই যে ওই ছেলের চাচা মানে আপনার ভাই অথবা ছেলের মামা ছেলের খালা ছেলের ফুফু কেউ ওকে সাথে করে নিয়ে চলে আসুক আর আসার পরে ভুল স্বীকার করুক হ্যাঁ বলে করে না চলে এসছে ছেলে ছেলেকে বাড়িতে বের করে ছেলেকে নিয়ে ওর খালা চলে এসছে ওর মামা চলে এসছে ওর চাচা চলে এসছে আসার পর বলছে যে এই তোর বাপের হাত ধর তোর বাপের পা ধর আর তুই ভুল স্বীকার কর চান আপনি ওইটা প্রথমখানে কিন্তু ওকে আদব শিখাবার জন্য না আমি মাফ করবো না কিন্তু মনটা চাইছে ওকে ক্ষমা করে দেবো কিন্তু সোজা হয়ে যাবে ঠিক না জি হ্যাঁ কিন্তু একটা ওসিলা চান ওকে ক্ষমা করতে চান কিন্তু একটা কি চান মাধ্যম চান যে কোনো একটা মাধ্যম দিয়ে ক্ষমা হোক এইটি হচ্ছে সেই সাফাতের উদাহরণ আল্লাহ চান যে মমিন মুসলিম ফাসেক যারা তারা জাহান্নামে যাকে আল্লাহ চান না কারণ আল্লাহ রহমত তার গজবের প্রাধান্য পেয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমের সুবিচার হচ্ছে যে তুই যখন পাপি আর তোর পাপ বেশি হয়ে গেছে তখন তোকে কোথায় যেতে হবে জানাই যেতে হবে তোর এটি সুবিচার কিন্তু কেউ যদি কোনো আল্লাহর বান্দা নেকবান্দা আমার কাছে এসে সুপারিশ করে তোর জন্য তো তখন আমি কি করব এই সুপারিশের ওসিলাতের মাধ্যমে আল্লাহ আসলে চান যে মাফ করে জান্নাতে দেব কিন্তু এই সুপারিশের মাধ্যমে তোকে আমি কি করে দেবো জাহান্নাতে দিয়ে দেবো আর জাহান্নামে দেবো না অথবা জাহান্নাম থেকে উঠিয়ে দিব যখন জাহান্নামে চলে গেছে অথচ আরো কিছুদিন তোকে সেখানে থাকতে হইতো বুঝতে পারছেন না জি তো প্রথম শ্রেণীর লোক সাফাত সম্পর্কে চরম বাড়াবাড়ি করেছে সুতরাং সাফাত মানে যেন আল্লাহর কাছে বল প্রয়োগ করা আর গায়ের জোর দেখানো আর সেখানে যা ইচ্ছা তাই করবে হ্যাঁ এই সাফাত ভ্রান্ত বিশ্বাসী যেমন খ্রিস্টানরা তেমন মুশরেকরা তেমন সুফি পীরেরা এইরকমই কবর মাজার পূজারীরা মনে করে যে আমাদের হুজুরে কি বলে আমাকে আদেরকে জান্নাতে নিয়ে যাবে এটা হচ্ছে ভ্রান্ত মতবাদ দ্বিতীয় সাফাত দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে এর একেবারে বিপরীত মোহতাজেলা এবং এই মোহতাজেলা ভ্রান্ত আকিদে যারা বিশ্বাসী সুপারিশ আবার কি জিনিস সুপারিশ টুপারিশ না যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল একেবারে সুপারিশকে অস্বীকার এরা আরেক দল গুমরা এইদিকে গুমরা কাদের কথা বললাম প্রথম শ্রেণীর লোক যারা চরমপন্থী সুপারিশ ক্ষেত্রে আর বাড়াবাড়ি করেছে আর আরেক দল হলো যারা একবারে সুপারিশকে অস্বীকার করেছে মতাজালা এবং তাদের অনুসারী যারা যে কোনো নাম দিয়ে আসুক না কেন হ্যাঁ, এইরকমই খাওয়ারিজ খারিজিরা বলছে যে কাবিরা গোনা করলে চিরকাল জাহান নামে থাকতে পারে বড় কাফের হয়ে যায় সুতরাং তার জন্য কোনো সুপারিশই নাই সুতরাং তারা কারু সাফাত নবী শাসন নবী শাসন সাফাতকে অস্বীকার করেছে এবং অন্য আম্বিয়াদের সাফাতকে অস্বীকার করেছে ফেরেস্তাদের সাফাতকে অস্বীকার করেছে নেক লোক সিদ্দিকিন সফরের সাফাতকে অস্বীকার করেছে কাবিরা গোনাকারীদের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মধ্যমপন্থী দুই দিকে বললাম দুটো গুমরা দল আর মধ্যমপন্থী হচ্ছে আহলে সন্ন্যাত ওয়াল জামা বলছেন ওহম আহলুসন্নাত ওয়াল জামা আসবাতু সাফা আতা তাদের কাছে সুপারিশ সাফাত সাব্যস্ত কিন্তু কোরআন সন্না ভিত্তিক কি ভিত্তিক দলিল ভিত্তিক কোরআন সন্না আল্লাহ ওফকে মাজাত পেহি নসুসুল কোরআনে আলা হাদিস নবীবে যেমন কোরআনে করিমে বর্ণিত হয়েছে যেমন নবীল হাদিসে বর্ণিত হয়েছে আসবাতু সাফাত হবে শুরু তিহা সুতরাং শর্ত সাপেক্ষ সাফাত হবে শর্ত সাপেক্ষ সাফাত হবে এই শর্তগুলি যদি থাকে তাহলে সাফাত হবে আর শর্ত না থাকলে সাফাত হবে না তাহলে যে সুপারিশ করবে তার জন্য শর্ত হচ্ছে আল্লাহ যদি পারমিশন দেন তাহলে কথা বলতে পারবে সেখানে হ্যাঁ এক আর যাদের জন্য সুপারিশ করবেন তাদের ক্ষেত্রে যদি আল্লাহ রাজি হন যে ঠিক আছে এরা মমিন মুসলিমই ছিল কিন্তু ফাঁসেক গুনাগার সুতরাং এদের জন্য কি করো সুপারিশ করো কাফের জন্য আল্লাহ রাজি হবেন না সুতরাং সুপারিশ হবে না শেষখানে একটি কথা বলা জরুরি সেটা শুরুতেই বলতে হতো সেটা হচ্ছে সাফাত মানে কি কে বলতে পারেন সাফাত মানে কি জি হম সুপারিশ করা শাব্দিক অর্থ শাব্দিক অর্থ জি শাব্দিক অর্থ বলে সাফাত মানে সুপারিশ করা ওটা তো বলেছি শুরুতে কিন্তু সাফাতের শাব্দিক অর্থ আছে এবং সাফাত আসলে জিনিসটা কি এটা প্রথমখানে বলা দরকার ছিল আমি চলে গেছি কথা লম্বার মধ্যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে সাফা সিন ফা আইন হ্যাঁ এটা হচ্ছে ভিতরের বেজোড় বেতর মানে বেজোড় যে ভিতরের বিপরীত এটা ওয়াল ফাজরে ওয়ালায়ালিন আশরে ওয়াশাফে ওয়াল বদরে আছে না সরে ফাজরে ওয়াল ফাজরে ফজরের শপথ ওয়ালায়ালিন আশ আর দশটি দিনে দশটি রাতের শপথ আর কি ওয়াশাফে এই জোড়ে জোড়ার শপথ অল ওয়াতরে আর ওয়াতর ভিতর মানে বেজোড়ের শপথ বেজোড় এক হচ্ছে বেজোড় তিন হচ্ছে বেজোড় আর দুই চার ছয় এগুলো হচ্ছে জোড় তাহলে সাফা মানে হচ্ছে জোড় সাফা মানে কি এটা হচ্ছে শাব্দিক অর্থ সাফা মানে হচ্ছে জোড় জোড়া হলে মিলাইতে হয় একটা বোতল আছে আর একটা বোতলকে সাথে মিলাবো তখন কি হবে সাফা হবে এখন আছে ভিতর আর যখন এর সাথে আর একটা মিলাবো পাশাপাশি তখন কি হয়ে যাবে সাফা হয়ে যাবে জোড় হয়ে যাবে তো সাফাতুন শব্দের আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ হচ্ছে দম্য মিলানো কোনো কিছু একটা জিনিস আর একটা জিনিসের সাথে মেলানো দেখেন একটা আঙ্গুল একটা তাই না এটার নাম হচ্ছে ভিতর বা বতর শাখা এর নাম হচ্ছে একটা আঙ্গুলের সাথে আর একটা আঙ্গুল মিলাইলাম কি নাম কি হলো শাখা মেলানো একটাকে আরেকটার সাথে মেলালাম তো বলছে সাফাত লোকাতন আর সাফাতের আবিধানিক অর্থ হয় সাফাত মানে হচ্ছে মাধ্যম সাফাত মানে কি ওসিলা সাফাত মানে মাধ্যম যে এই সুপারিশটা হবে সুপারিশটা এই লোকের মুক্তির মাধ্যম হবে উপকারের হ্যাঁ হ্যাঁ সহযোগিতার মাধ্যম হবে তারপরে প্রচলিত ভাষায় বা যেটাকে বলা হচ্ছে পারিভাষিক ভাষায় সাফাত কাকে বলে সুপারিশ আমরা বলি বা সাফাত বলি কিন্তু এটা কি বলছে সওয়ালুল খাইরে লীল গাই এর সংজ্ঞা হচ্ছে সওয়ালুল খাইরে লীল গাই নিজের জন্য চাওয়া না কল্যাণ কামনা করা কল্যাণ চাওয়া কার জন্য অপরের জন্য অন্যের জন্য সওয়ালুল খৈরে লিল গাইরে মুখস্থ সওয়ালুল খৈরে লীল গাইরে খাইর কামনা করা লীল গাইরে অপরের জন্য নিজের জন্য না নিজের জন্য চালে তো নিজের জন্য নিজের জন্য দোয়া করছি কিন্তু যখন অপর আল্লাহ তুমি অমুককে মাফ করে দাও এটাও একরকমের সাফাত এটা পার্থিব সহ দুনিয়াতে দোয়া করছে এটা হচ্ছে পার্থিব জগতের সাফাত দুনিয়াতে কারো যেন দোয়া করছে এটাই যেন আল্লাহর কাছে সুপারিশ করছেন আমার বাবাকে আল্লাহ মাফ করে দাও জি হ্যাঁ আখেরাতে যেটা হবে সেই ক্ষেত্রে আমরা খাস করে সাফাত সাফাতটাকে দুনিয়ার দোয়ার ক্ষেত্রে আমরা বলি না দুনিয়া যখন অন্য কোনো মানুষের জন্য দোয়া করি ওটাকে সাফাত দুয়াই বলি সেটাকে কিন্তু হাসরের মাঠে আখেরাতে বিচার দিবসে একজন আর একজনের জন্য আল্লাহর কাছে যে দরখাস্তটা দোয়াটা করবে সেটা হচ্ছে সাফাত তাহলে খোলাসাতে বলতে পারি যে পরকালে একজনের আর একজনের জন্য আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম হচ্ছে সাফাত জি তাই বলছেন সওয়ালুল সাওয়ালুল খেরিল গাইরে মুস্তাকুতুল মিনে সাফা সিন ফা আইন সাফা থেকে এর উৎপত্তি ভিতরে যেটা ভিতরের বিপরীত ফাঁকানাস ফাঁকা আন্না সওয়াল সওয়ালের এই সুপারিশকে এই সাফাত কেন বলা হয় সুপারিশকারী নিজের দরখাস্তটা ওই ব্যক্তির যার জন্য সুপারিশ করছে তার দরখাস্তর সাথে মিলিয়ে নিয়েছে যে যেন ওর কাজটা আমারই কাজ আল্লাহ ওকে উদ্ধার করো জি বা দান কানামন ফারদান সে ছিল একাই নিজের জন্য হয়তো চাইছিল কিন্তু এখন অন্যের জন্য চাইছে যাই হোক খোলাসা যেটুকু বললাম এবং বিশেষ করে কথাটি মনে রাখবেন যে সাফাত সওয়ালুল খেরে লীল গাই অন্যের জন্য অপরের জন্য কল্যাণ কামনা করা বিশেষ করে হ্যাঁ পরকালে হ্যাঁ, হাসরের মাঠে বা জান্নাতে যাওয়ার আগেখানে অথবা জান্নাতে গিয়েও দেখছেন যে আমার আপনজন খুব ভালোবাসতাম একে আর আমার দুনিয়াতে অনেক উপকার করেছে আরো অনেক নিচে থেকে গেছে আল্লাহর কাছে দরখাস্ত করছেন আল্লাহর মর্যাদাটা কি করে দাও ওচা করে দাও হতে পারে আপনার স্ত্রীর জন্য হতে পারে হতে পারে আপনার স্ত্রী স্বামীর জন্য হতে পারে স্ত্রী নেক আমল দিয়ে অনেক উপরে চলে গেছে ওকে কি ভালো লাগবে যে আমার স্বামী নিচে থাক নিচে পড়ে আছে হ্যাঁ অথবা স্ত্রী নিচে পড়ে আছে উপরে স্বামী তো এইরকম সাফাত গুলি হবে জি তো আশা করি আজকের সাফাতের আলোচনা বিস্তারিত হয়েছে রব্বুল আলম যেন আমাদেরকে সাফাত দান করেন পিএনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আম্বিয়া রসুলগণের এবং সিদ্দিকিন সোহাদাদের আল্লাহ আমাদের গোনা খাতা যেন মাফ করেন সুবাহান রব্বিক রব্বিল ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন رتلى القلب سطورا من ضياء راجيا أن يغسل الذنب العظيم